আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে অহংকার ঠাই পাবে না আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে কালিমা ঠাই পাবে না আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে অহংকার ঠাই পাবে না আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে কালিমা ঠাঁই পাবে না ইয়া মালিক খলিলি ইয়া রহিমু রহমানু ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান ইয়া মালিক খলিলি ইয়া রহিমু রহমানু ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান সংকীর্ণতা দূর করে দাও প্রভু দূর করে দাও আবিলতা লোভলালসার ঊর্ধ্বে থেকে যেন দেখাতে পারি উদারতা সংকীর্ণতা দূর করে দাও প্রভু দূর করে দাও অবিলতা লোভ সার ঊর্ধ্বে থেকে যেন দেখাতে পারি উদারতা আমি যেন হই সবার তরে মনের ভেতর চাইনা কুমন যন্ত্রণা আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে অহংকার পাবে না ইয়া মালিকি খোলিলি ইয়া রহিমু রহমানু ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান শত তার গুন্দাও এই বুক ভরে মিথ্যার কাছে যেন শির নিচুনা করি স্বার্থের তাড়নায় বিবেকটা যেন অর্থের কাছে বিক্রি না করি সততার গুণ দাও এই বুক ভরে মিথ্যার কাছে যেন শির নিচু না করি স্বার্থের তাড়নায় বিবেকটা যেন অর্থের কাছে বিক্রি না করি আমার পথের মাঝে সকল মানুষ খুঁজে পাবে নতুন আলোর ঠিকানা আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে অহংকার ঠাঁই পাবে না আমায় এমন হৃদয় দাও প্রভু যেখানে মা ঠাঁই পাবে না ইয়া মালিকি খলিলি ইয়া রাহিমু রহমানু ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান ইয়া মালিকি খলিলি ইয়া রাহিমু রহমানু ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান ইয়া মেহেরবান দয়াবান